হাই সবাই কেমন আছেন শোনো মুসলমান খুশির জয়গান কোরআন হাদিসের অনুসারীরা বড়ই ভাগ্যবান তাদের দ্বারা হবে কায়েম জান্নাতের বাগান শোনো মুসলমান খুশির জয়গান কোরআন হাদিসের অনুসারীরা বড়ই ভাগ্যবান তাদের দ্বারা হবে কায়েম জান্নাতের বাগান এই বাগানে আসবে যারা এই বাগানে আসবে যারা তাদেরকে সাহলান শোনো মুসলমান খুশির জয়গান কোরআন হাদিসের অনুসারীরা বড়ই ভাগ্যবান তাদের দ্বারা হবে কায়েম জান্নাতের বাগান রবি আউয়াল নবীর জন্মদিনের মাসে দুশ্মনের সেই মাসকে করে উপহাস রবিউল আউয়াল নবীর জন্মদিনের মাস দুশ্মনেরা সেই মাসকে করে উপহাস নবীর সুন্না না মানিলে নবীর সুন্না না মানিলে হারাবে ইমান শুনো মুসলমান খুশির জয় গান কোরআন হাদিসের অনুসারীরা বড়ই ভাগ্যবান তাদের দ্বারা হবে কায়েম জান্নাতের বাগান পুবাল হাওয়া হবে কি তোমার নবীর দেশে যাওয়া যেথায় আছে মরুর দুলাল ফির সে শোয়া ও মেল হাওয়া হবে কি তোমার নবীর দেশে যাওয়া যেথায় আছে মরুর দুলাল ফির দাও সে ও হাজি ভাই যাও বলে যাবে না ভুলে মোদের তুমি স্মরণ করিও বায়তুল্লায় গিয়ে মোদের তুমি স্মরণ করিও বায়তুল্লায় গিয়ে ও হাজি ভাই যাও বলে যাবে না ভুলে মোদের তুমি স্মরণ করিও বাইতুল্লাই গিয়ে মিকাতে হতে যখন ভাইয়া বাঁধবে ইহরাম হাওয়াই জাহাজ চেপে যাবে মসজিদে হারাম মিকাতে হতে যখন ভাইয়া বাঁধবে এরাম হাওয়াই জাহাজ চেপে যাবে মসজিদে হারাম কাবার ঘরে যাবার পরে যেও না ভুলে ও হাজি ভাই যাও বলে যাবে না ভুলে মোদের তুমি স্মরণ করিও বায়তুলায় গিয়ে আরাফাতের মাঠে ভাইয়া কাটাবে যে দিন পাপের আধার কেটে হবে পুণ্যের সুদিন আরাফাতের মাঠে ভাইয়া কাটাবে যে দিন পাপের আধার কেটে হবে পুণ্যের সুদিন মোদের কথা প্রভুর কাছে বল নিরালে ও হাজি ভাই যাও বলে যাবে না ভুলে মোদের তুমি স্মরণ করিও তুলায় গিয়ে মোদের তুমি স্মরণ করিও বায়তুলায় গিয়ে হে রসুল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জন্নাতে আশায় নয় হে রসুল জাহান নাম কেও দৌড়িলাম হে রসুল তোমায় ভালো বাসি অন্তরে শুধুই মুখে না জন্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ দৌড়িলাম তোমার ওই নাম শুনে এই সুর যদি শুনে থাকো মোরে খাবে দেখা দাও না এই সুর যদি শুনে থাকো মোরে খাবে দেখা দাও না হে রসুল তোমায় ভালোবাসি হম তারে শুধুই মুখে না জমনা তেরা সায় নয় হে রসুল জাহান্নাম কেউ ডরিলাম মুস্তফা আহমাদ তোমায় লাখো সালাম তুমি হলে সবার সেরা নবী আকরাম মুস্তফা আহমাদ তোমায় লাখো সালাম তুমি হলে সবার সেরা নবী আকরাম নবী তোমার স্মৃতি ঘেরা ওহুদের ময়দান দিনের লাগি শহীদ হলো দম দান তুমি হলে তুমি হলে সবার সেরা নবী আকরাম মুস্তফা আহমাদ তোমায় লাখো সালাম মদিনার বুল বুল সুলাল্লা পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদাল্লাহ মদিনার বুল বুল সুলাল্লা পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদাল্লাহ ফের ময়দানে সে বুলবুল দুয়েত পে নবি নবী দাওয়াতেতে মশগুল মদিনার বুলবুল নবি রাসুল আল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদাল্লাহ নবী রাসুল পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদাল্লা বিদায় বেলায় বিদায় বেলায় মরে দিও গো দেখা হে প্রিয় রসুল বিদায় বেলায় মরে দিও গো দেখা হে প্রিয় রসু কত নবী অলি ছিল ধরার মাঝে সবাই আপন ধীরে চলে গেছে কত নবী অলি ছিল ধরার মাঝে সবাই আপন নিরে চলে গেছে আমি অত পাব না ছাড়া জীবনের মোহনায় বিদায় বেলায় বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে প্রিয় আসুল কত বন্ধু স্বজন ছিল জমিদারি অপরূপা বধু যাবে সবাই চারি কত বন্ধু স্বজন ছিল জমিদারি অপরূপা বধু যাবে সবাই চারি মরে গহীন কবরে ফেলে হায় সেই মহামসিবতে ভুলো আমায় বিদায় বেলায় বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে প্রিয় রাসুল আজ আছি কাল নেই পৃথিবীতে সবাইকে চলে যেতে হবে আজ আছি কাল নেই পৃথিবীতে সবাইকে চলে যেতে হবে কেন এই মিছে মায় শূন্য দেহ তো লুটাবে আধায় বিদায় বেলায় বিদায় ভেলায় মোরে দিও গো দেখা হে প্রিয় রাসুল ওকে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ